কোন জগতে এলাম রে ভাই কোন দেশে এলাম সুন্নতি শিলে বাস্তরে মৌলবাদী হলা কোন জগতে এলাম রে ভাই কোন দেশে এলাম সুন্নতি শিলে বাস্তরে মৌলবাদী হলাম আমি কোন জগতে এলাম এক অপরাধ মেনে চলি হাদিস কুরআন মুসলমানের অন্তরেতে থাকে যে ইমান এক অপরাধ মেনে চলি হাদিস ও কোরআন মুসলমানের অন্তরেতে থাকে যে ইমান সত্য কথা বলে মোরা কি ভুল করলাম সত্য কথা বলে মোরা কি ভুল করলাম আমি কোন জগতে এলাম কোন জগতে এলাম রে ভাই কোন দেশে এলাম সুন্নতি বাস্তরে মৌলবাদী হলাম কোন জগতে এলাম রে ভাই কোন দেশে এলাম সুন্নতি বাস্তরে মৌলবাদী হলাম আমি কোন জগতে এলাম খুন কারাবি রাহা জানি হলো পাপের কাজ এসব ছাড়তে যদি বলি বলে বোমা বাত খুন খারাবি রাহা জানি হলো পাপের কাজ এসব ছড়ক যদি বলি বলে বোমাবাজ সুদ ঘুষের রঙ্গ মেলা অবৈধ বললাম সুদ ঘুষের রঙ্গ মেলা অবৈধ বললাম আমি কোন জগতে এলাম কোন জগতে এলাম রে ভাই কোন দেশে এলাম সুন্নতি সেই লেবাস মৌলবাদী হলাম কোন জগতে এলাম রে ভাই কোন দেশে এলাম সেই লেবাস মৌলবাদী হলাম আমি কোন জগতে এলাম দাড়ি টুপি জুব্বা নিয়ে চললে মুসলমান পাগড়ি মাথায় দেখলে মনে করে তালেবান দাড়ি টুপি জুব্বা নিয়ে চললে মুসলমান পাগড়ি মাথায় দেখলে মনে করে তালেবান মুসলমানের দেশে মোরা এই যে কি শুনলাম মুসলমানের দেশে মোরা এই যে কি শুনলাম আমি কোন জগতে এলাম কোন জগতে এলাম রে ভাই কোন দেশে এলাম সুন্নতি সেই লেবাস করে বহুলবাদী হলাম কোন জগতে এলাম রে ভাই কোন দেশে এলাম সুন্নতি সেই লেবাস করে বহুলবাদী হলাম আমি কোন জগতে এলাম দুর্নীতিতে দেশ ভরেছে ওদের খবর নাই মৌলবাদীর দুষ্টা খুঁজে আর কোনো কাজ নাই দুর্নীতিতে দেশ ভরেছে ওদের খবর নাই মৌলবাদীর দুষ্টা খুঁজে আর কোনো কাজ নাই ন্যায় নীতি শূন্য সমাজ ভাগ্যতে পেলাম ন্যায় নীতি শূন্য সমাজ ভাগ্যতে পেলাম আমি কোন জগতে এলাম কোন জগতে এলাম রে ভাই কোন দেশে এলাম সুন্নতি সেই দেবাস্তরে মৌলবাদী হলাম জগতে এলাম যে ভাই কোন দেশে এলাম সুন্নতি সেই লেবাস করে মৌলবাদী হলাম আমি কোন জগতে এলাম এক অপরাধ মেনে চলি হাদি শকুর আন মুসলমানের অন্তরেতে থাকে যে ইমান এক অপরাধ মেনে চলি হাদি শকুর আন মুসলমানের অন্তরেতে থাকে যে ইমান সত্য কথা বলে মোরা কি ভুল করলাম সত্য কথা বলে মোরা কি ভুল করলাম আমি কোন জগতে এলাম কোন জগতে এলাম রে ভাই কোন দেশে এলাম সুন্নতি সেই পরে মৌলবাদী হলাম কোন জগতে এলাম রে ভাই কোন দেশে এলাম সুন্নতি সেই পরে মৌলবাদী হলাম This track is downloaded from BDLove24.com.